আল জিহাদের ডাক এসেছে নজওয়ান নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আগোয়ান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান খোদার মদত পুঁজি করে নবীর আদর্শ ধরে চলো নারায়ণ জীবন তোমার দাবিলিয়ে জীবন তোমার দাবিলিয়ে ওরে তালিবান ওরে তালিবান আলজিহাদের ডাক এসেছে নৌজোয়ান নৌজোয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আগোয়ান আলজিহাদের ডাক এসেছে নৌজোয়ান জোর সামনে হওয়া জাগোয়ান আল ডাক এসেছে নৌজোয়ান জোর কদমে সামনে হওয়া জাগওয়ান নির্যাতনে মরছে মানুষ অনাহারে ভুগছে বাঁচাও বাঁচাও বলে তারা চোখের জল ফেলছে নির্যাতনে মরছে মানুষ অনাহারে ভুগছে বাঁচাও বাঁচাও বলে তারা চোখের জল ফেলছে নির্যাতনে মরছে মানুষ অনাহারে ভুগছে বাঁচাও বাঁচাও বলে তারা চোখের জল ফেলছে মজলুমাদের আহ্বানে কেউ তো সারা দিচ্ছে না ওমরকারীদের মতো অসারুহে হাঁটছে না ওদের জীবন বাঁচাতে তাই ওদের জীবন বাঁচাতে তাই চলো আফগান চলো আফগান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আগোয়ান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান খুদার মদত পুঁজি করে নবীরা আদর্শ ধরে চরণার রণাঙ্গনে রণ সাজে সাজে সেজে জীবন তোমার দাবিলিয়ে জীবন তোমার দাবিলিয়ে ওরে তালিবান ওরে তালিবান আল জিহাদের ডাক এসেছে নওজোয়ান নওজোয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আগোয়ান আল জিহাদের ডাক এসেছে নওজোয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আল জিহাদের ডাক এসেছে নওজোয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান তাওহিদেরই ঝান্ডা বাহি আল কোরআনের অনুসারী রক্ত জীবন যত রক্ত সাগর দাও পাড়ি তাহিদেরি ঝান্ডা আল কোরআনের অনুসারী রক্ত জীবন যাকে যত রক্ত সাগর যাও পারি তাহিদেরি ঝান্ডা আল কোরআনের অনুসারী রক্ত জীবন যাকে যত রক্ত সাগর আসুক না যতই বাধা তত পাহাড় সমতুল্য এ পথে ছাড়া মোদে জীবনেরই নেই মূল্য তাই তো জীবন এ পথে আজ তাই তো জীবন এ পথে আজ কর কোরবান কর কোরবান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আগোয়ান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগোয়ান খোদার মদর পুঁজি করে নবীর আদর্শ ধরে চলো না রণাঙ্গনে রণ সাজে সাজ সেজে জীবন তোমার দাও বিলিয়ে জীবন তোমার দাও বিলিয়ে ওরে তালিবান ওরে তালিবান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগুয়ান আগওয়ান আল জিহাদের ডাক এসেছে নজওয়ান জোর কদমে সামনে হওয়া জাগুয়ান আল জিহাদের ডাক এসেছে